বিজয়ের সুপানে ও ও ও ও সুরের বন্ধনে বিজয়ের সুপানে সুরের বন্ধনে বিজয়ের সুপানে সুরের বন্ধনে সকল বাধা মারিয়ে যাব সকল বাধা মারিয়ে যাব সকল বাধা মারিয়ে যাব আমরা পরাজয় মানি না মদিনা আমরা আল মদিনা আল মদিনা আমরা আল মদিনা বিসমিল্লাহির রহমানির রহিম গাঢ় অন্ধকারে যখন সকলেই আচ্ছন্ন সকলে বিপদগামী তিমির সরোবরে যখন বিশ্বজগৎ হাবুডুবু খাচ্ছে ঠিক তখনই হঠাৎ করে জ্বলে উঠল এক দীপ্যমান প্রদীপ আলো ছড়িয়ে পড়ল পৃথিবীর দিক দিগন্তে প্রিয় বন্ধুরা সেই প্রদীপকে নিয়ে সুস্থ সাংস্কৃতিক সংগঠন আলমদিনা শিল্পী গোষ্ঠীর এবারের পরিবেশনা সুখের প্রতি সুখের প্রতি আলমদিনা আমরা আলমদিনা